এখান থেকে পরবর্তী কিছু আয়াত নাজিল হয়েছে তাবুকের যুদ্ধের প্রেক্ষাপটে সরাসরি সেই তাবুকের যুদ্ধটাকে কেন্দ্র করেই এই আয়াতগুলো নাজিল হয়েছে আর তাবুকের যুদ্ধের প্রেক্ষাপট এর আগে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি তাবুকের যুদ্ধটি সংগঠিত হয়েছিল নবম হিজড়ি সনে সেই সময়ে মদিনায় ব্যাপক অভাব অনটন ছিল সময়টা ছিল রজব মাস আর সেই সময় ছিল গ্রীষ্মকাল প্রচন্ড গরমের সময় মদিনাবাসীর সারা বছরের খাবারের একমাত্র উপায় হল খেজুর সেই গাছগুলোতে খেজুর প্রায় পাখার অবস্থায় এসে গিয়েছিল এখনো দেখে যায়নি যে সেগুলো পেরে ধরে উঠানো যাবে সেই সময়টা হয়নি এখনো যদি তারা যুদ্ধে চলে যান তাহলে ফিরে এসে এই খেজুরগুলোকে তারা আর খাবার উপযোগী হয়তো পাবেন না এর মধ্যেই সব থেকে নষ্ট হয়ে যাবে এর পরের বছর তারা একটি বছর কি খাবেন আর কোনো ফসল তো নাই এমন সময়টা ছিল এই তাবুকের যুদ্ধের সময় একদিকে চরম দুর্ভিক্ষ দ্বিতীয় হল প্রচন্ড গরম তৃতীয় হল তাদের সারা বছরের একমাত্র ফসল খেজুর গাছে প্রায় পাকা পাকা অবস্থায় সর্বোপরি রাস্তার দূরত্ব ছিল সবচেয়ে বেশি সেটা হল সিরিয়ার সীমানায় মদিনা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে পথ হল মরুভূমির রাস্তায় কোনো গাছ গাছালি বাগান নেই ছায়া নেই যেখানে আশ্রয় নেওয়া যায় এরপরেও যুদ্ধটা হল দুনিয়ার সেই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সবগুলি হয়েছিল ব্যাপক প্রতিকূলতা ইমানদারদের ইমানের পরীক্ষার একটা কঠিন মুহূর্ত সেই সময়টা ছিল এত বাধা প্রতিবন্ধকতা আমরা যদি একটু চিন্তা করি যে এমন একটা কঠিন অবস্থায় যদি আমাদেরকে ডাকা হয় সেই ডাকে যে কে সারা দিতে পারবে আল্লাহ ভালো জানেন সেখানে আমরা অত্যধিক বাহানা প্রিয় দুনিয়ার জীবনটাকে আমরা প্রকৃতপক্ষেই জীবন মনে করি আর এই দুনিয়ার জীবনের জন্যই আমাদের চেষ্টাকে নিয়োজিত করে রেখেছি ওই সাহাবাদের চুকের সামনে ছিল পরকাল তারা চিন্তা করতেন অনন্ত জীবনের জন্য যে জীবনের শেষ নেই সেই জীবনে একটা বাড়ি কিভাবে হয় একটা থাকার ঘর কিভাবে হয় সেই চিন্তা তারা করতেন সেখানের খাবারের চিন্তা করতেন সেই অনন্তকাল সেখানে খাবারগুলো জোগাড় করার জায়গা তো এখানে আর আমরা চিন্তা করি ওইগুলার চিন্তাই আমাদের নেই আজকে আমার কি প্রয়োজন আমাদের আজকের প্রয়োজনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং এই দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবো কারো কাছে নিশ্চয়তা নেই কিন্তু এরপরও এই কয়দিনের জন্য এই সকল চেষ্টাকে নিয়োজিত করছি কিন্তু ওই সাহাবাদের জীবনে এটা এই কঠিন একটা অবস্থা ছিল এরপর রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যখন সিদ্ধান্ত ঘোষণা করলেন সকলকে সম্মিলিতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এত আম নির্দেশ এর আগে কোন অভিযানের ক্ষেত্রে প্রদান করেননি সাধারণ নির্দেশ প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লু একটা নীতি ছিল যত যুদ্ধ অভিযানে বের হতেন কখনো তাদেরকে বলতেন না যে কার বিরুদ্ধে যুদ্ধ হবে কোন জায়গায় যুদ্ধ হবে এটা বলতেন না বরং যুদ্ধ অভিযান যেই দিকে পরিচালনা করার সিদ্ধান্ত নিতেন মদিনা থেকে বাহিনী তৈরি করে তাদের নিয়ে বের হতেন বিপরীত দিকে যাতে কেউ ধারণা করতে না পারে যে ওই দিকে যাচ্ছেন মাহমুদ গুস্তের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছেন এটা ছিল একটা রণকৌশল একটা হল নিজের সেই অনুসারীদের আনুগত্যের পরীক্ষা নেওয়া এটা হলো আনুগত্যের পরীক্ষা নেওয়া যেখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নির্দেশ প্রদান করছেন যুদ্ধে বের হওয়ার জন্য এতটুকুকেই যথেষ্ট মনে করে কে বের হয় এটা হল আনুগত্যের পরীক্ষা না নিজের পক্ষ থেকে এখানে বুদ্ধি খাটানোর চিন্তা করে যে কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কোন ধরনের প্রস্তুতি নিতে হবে এই সকল বাহানাগুলো সেই তালাশ করে কিনা এটা পরীক্ষা করা প্রয়োজন ছিল আনুগত্য কার নির্বেদাল এটা প্রমাণ করা একটা প্রয়োজন ছিল আমার তো মনে হয় আমাদের কয়েকজন যে এই রূপ থেকে মুক্ত আমার সামনে যারা বসেছেন তারা ওই রোগে রোগী যদি কখনো কোনো এই সিদ্ধান্ত নেওয়া হয় কোন অভিযানের তখনই কুসকুস করতে থাকবেন আরে কোথায় যেতে হবে কোন অভিযানে যেতে হবে কার বিরুদ্ধে যেতে হবে প্রস্তুতি আছে কিনা এই সব কিছু জানার জন্য প্রশ্ন করতে থাকবেন কিন্তু সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালানহম এই ধরনের একটি প্রশ্ন করতেন না তাদের আকিদা ছিল যে রাসুলের আদেশ পালন করাটা হলো এবাদত রাসুলের আদেশ পালন করাটা হলো এবাদত অন্য কোনো কিছু যেহেতু রাসুল সত্য দেন নাই আমার এটা জানারও দরকার নাই একটা ছিল সে আনুগত্যের পরীক্ষা নেওয়া দ্বিতীয় হল নিজেদের মধ্যেও যদি কোনো শত্রুর কোনো চর থাকে সে যেন গোপনে শত্রু বাহিনীর কাছে কোনো তথ্য পৌঁছে দিতে না পারে অথবা শত্রুর কোন গোয়েন্দা যদি এই অঞ্চলে থাকে পর্যবেক্ষণে থাকে সেও যাতে বুঝতে না পারে এই অভিযানটা তাদের দিকে যাওয়া তাদের দিকে হচ্ছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই কৌশলেই যুদ্ধ অভিযানগুলো প্রেরণ করতেন আমাদের মূলত এ থেকে শিক্ষা নেওয়া দরকার এবং এটাকে আমলে নিয়ে আসা দরকার কিন্তু তবুকের যুদ্ধটা ছিল ব্যতিক্রম যেহেতু এত সব প্রতিকূলতা ছিল এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সকলকে জানিয়ে দিলেন ওরা শক্তি রুমের সাথে যুদ্ধ হবে রোম বাহিনীর সাথে যুদ্ধ হবে যুদ্ধ হবে সিরিয়ার সীমান্তের তাবুক অঞ্চলে সে অঞ্চলটাও জানিয়ে দিলেন এখানে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন ছিল আর যেই জিনিসটা এখানে প্রয়োজন ছিল কেউ যদি মনে করে অন্যান্য অভিযানের মতো মনে হয় সাধারণ কোন অভিযান হবে এই জন্য সে সাধারণ প্রস্তুতি নিয়ে বের হয়ে যাবে এটা যাতে না করে এই জন্য জানিয়ে দিলেন যে যুদ্ধটা হবে পরাশক্তির বিরুদ্ধে আর যেতে হবে দীর্ঘ পথ ফাড়ি দিয়ে এত দূর যাওয়ার মতো যে প্রস্তুতির প্রয়োজন তারা যেন সেই প্রস্তুতি গ্রহণ করে যেন প্রয়োজনটা ছিল সেই প্রস্তুতির এই জন্য সেই প্রস্তুতিটা যাতে গ্রহণ করে এই জন্য এই নির্দেশ সুস্পষ্টভাবে দিয়ে দিয়েছিলেন এটা ছিল তাবুকের বিশেষত্ব রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম সাহাবাদেরকে সংগঠিত করছিলেন কিন্তু তাদের প্রচন্ড অভাব অনটনের কারণে তাদের খাদ্যের ব্যাপক অভাবের কারণে শারীরিক দুর্বলতা তখন ছিল তাদের মধ্যে শারীরিক দুর্বলতা ছিল কিন্তু তাদের ইমানে কোনো দুর্বলতা ছিল না বরং ইমানের পরীক্ষাটা এখানে হয়েছিল এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা রাসুল উল্লাহ সাল্লু আলহ্লামের নির্দেশ পালন করে অতি উৎসাহের সাথেই তারা যার যার যা কিছু আছে তা নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন সাধ্য অনুযায়ী তারা প্রস্তুতি গ্রহণ করতে সামান্যতম ত্রুটি করেননি এমনকি কেউ রাতের বেলায় অন্যের বোঝা বহন করেছেন আর সেই বোঝা বহন করে পারিশ্রমিক হিসাবে কিছু খেজুর পেয়েছেন অর্ধেকটা পরিবার পরিজনের জন্য রেখে বাকিটা যুদ্ধের জন্য সাহায্য হিসেবে সেখানে দান করে দিয়েছেন এই অভাব অনটনের সময়ে সাহাবাই আজমাইন রাজি আল্লাহ আনহুম তারা ইমানের বলে বলিয়ান ছিলেন ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন ওই যুদ্ধে মুনাফিক ছাড়া কেউ আর পিছনে থাকেননি তবে তিনজন সাহাবা তবুকের যুদ্ধ থেকে তারা বিরত ছিলেন তারা মুনাফিক ছিলেন না খাঁটি ইমানদারি ছিলেন কিন্তু এরপরও তারা ওই অভিযানে অংশগ্রহণ করতে পারেননি হজরতে কাহাব ইবনে মালিক মুরারা ইবনে রবিআ হেলাল ইবনে উমাইয়া এই তিনজন অংশগ্রহণ করতে পারেননি কাহাব ইবনে মালিকের বর্ণনা যে তিনি বলেন যে আমি প্রতিদিন গড় থেকে বের হতাম প্রস্তুতি নেওয়ার জন্য দেখতাম সাহাবাগন তারা যে প্রস্তুতি নিচ্ছেন আমার মনেও সে আগ্রহ সারাদিন এই প্রস্তুতি নিচ্ছি নিচ্ছি এই ধরনের চিন্তা করতে করতেই ভাবতাম যে এই সময়ের জন্য আমার কাছে দুইটি বাহন আছে উত্তম দুটি বাহন আছে এর আগে কখনো এই ধরনের একসাথে দুইটি বাহন হয়নি সেহেতু আমার তো সমস্যা নাই সকল যখন বের হবেন মদিনা থেকে আমি তাদের সাথে বের হতে পারবো এই মনে করি ওনার দিন কাটতে থাকে আর সাহাবারা তারা ঐকান্তিকভাবে তাদের এই অবগটনের মধ্যেও তারা প্রস্তুতি নিতে থাকেন এক পর্যায়ে মদিনা থেকে যখন বাহিনী বের হয়ে যায় তখনও কাবিবনে মালিক বলেন যে আমার বাহনগুলো অতি উত্তম আমি দু একদিন পরেও যদি বের হই পিছন থেকে তাদের সাথে সামিল হতে পারব এই করতে করতে এক পর্যায়ে ওনার অবস্থা এমন হল তিনি বললেন যে এক পর্যায়ে আমি নিরাশ হয়ে গেলাম যে তারা হয়তো এত দূরে চলে গেছেন আমি রোয়ানা দিয়ে তাদেরকে আর পাবো না এটা শুধুমাত্র সেই দুনিয়ার আকর্ষণের কারণে একটা একটা দুর্বলতা ছিল দুনিয়ার প্রতি একটা আসক্তি ছিল যেই কারণে এই ধরনের তাৎক্ষণিক প্রস্তুতি না নেওয়ার কারণে আমি পরে বের হতে পারছি শেষ পর্যন্ত তিনি শরিক হতে পারেননি তিনি বললেন আমি মদিনার বাজারে বের হতাম তখন আমি লজ্জা একবারে ফিরে আসতাম এই জন্য যে মদিনায় মুনাফিক ছাড়া কোনো ইমানদারদেরকে আমি দেখতে পেতাম না উনি যখন মানসিকভাবে খুবই বিচলিত তখন মুনাফিকরা ওনাকে প্রশান্তি দিত এত ভাবছ কেন আমরাও তো যুদ্ধে যাইনি কারণ তারাও নিজেদেরকে মুসলমান মনে করে তো আমরাও তো যুদ্ধে যাইনি রাসুল্লাহ সাল্লাহ আলহাম আসলে আমরা একটা অজুহাত পেশ করব তিনি খুশি হয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম ফিরে আসার পর এই কাবিবনে মালিক রাসুল্লাহ সাল্লু আলহামের কাছে গেলেন তিনি দেখলেন মুনাফেকরা মিথ্যা অজুহাত ওনার সামনে পেশ করছে আর তিনি তাদেরকে মুক্তি দিচ্ছেন তাদের অজুহাতগুলো গ্রহণ করে নিচ্ছেন তাদেরকে আর কোনো শাস্তি দিচ্ছেন না কাবিন মালিক বলেন আমার ইচ্ছা হচ্ছিল আমি একটা মিথ্যা কথা বলবো কিন্তু উপস্থিত মুহূর্তে আর মিথ্যা কথা বলতে পারলাম না এজন্য যে আল্লাহ হয়তো ওনার রাসুলকে সত্য জানিয়ে দিবে না এই জন্য আর মিথ্যা কথা বলতে পারলাম না আমি শুধুমাত্র সত্য কথাটা এই রাসুলের সামনে বললাম যে আমার কোনো সমস্যা ছিল না তখন তিনি সাহাব মালিককে সেখান থেকে বিদায় করে দেন তুমি আল্লাহর ফায়সালার অপেক্ষা করো সকল সাহাবাদেরকে নির্দেশ দেন কেউ যেন তার সাথে আর সম্পর্ক না রাখে একেবারে বৈকট কাবিবনে মালিক রাস্তায় বের হলে বাজারে আসলে সাহাবাদের সাথে দেখলে সালাম দিতেন কেউ সালামের জবাব দিতেন না সালাম দিয়ে মুখের দিকে তাকিয়ে থাকেন জবাবের জন্য তাদের ঠুটটা নড়ে কিনা কেউ সালাম ঠুটটাও নড়াতো না মসজিদে নবীতে গিয়ে তিনি সালাত আদায় করতেন রাসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে সালাম দিতেন আর তাকিয়ে থাকতেন ওনার সুরটা নড়ে কিনা জবাবে গিয়ে কিন্তু দেখতে পেতেন না এইভাবেই ওনার সময় কাটতে থাকে মানসিক যন্ত্রণায় এক পর্যায়ে রোম সম্রাটের পক্ষ থেকে একটা পত্র আসে কাবিবনে মালিকের কাছে একজন দূত নিয়ে আসে কারণ তারা জানতে পারে যে এই তিনজন তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তাদেরকে সামাজিকভাবে বৈকট করা হয়েছে তখন সেই পত্রটিকে পাঠিয়েছে যে আমরা জেনেছি যে মোহাম্মদ সাল্লু আলহাম তোমাদেরকে এইভাবে বয়কট করেছেন তোমরা আমাদের কাছে চলে এসো আমরা তোমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তোমাদেরকে বরণ করে নেব এই দুধ ছিটিটা নিয়ে মদিনায় যখন এসে খুঁজছে কাবিবনে মালিককে কেউ তার নামটি উচ্চারণ করে না একজন শুধুমাত্র আঙ্গুল দিয়ে দূর থেকে দেখিয়ে দিল এই কাবিবনে মালিক তার কাছে যখন পত্রটা দুধ দিল তিনি পড়লেন তখন কাবনে ইবনে মালিক বললেন যে এটা আমার জন্য আরেকটা পরীক্ষা দুধের সামনেই পত্রটা ছিঁড়ে চুলার মধ্যে ফেলে দিলেন কাবিবনে ইবনে মালিক তার চাচাতো ভাই কাতাদা তার বাড়িতে তিনি গেলেন কিভাবে তার দরজা বন্ধ কাবিনের মালিক যদি দরজায় গিয়ে সালাম দেয় দরজা খোলা হবে না গেট খোলা হবে না বাড়ির পিছন দিকের ওয়াল টপকাইয়া তিনি ভিতরে ঢুকছেন ওয়াল টপকাই ভিতরে ঢুকে তাকে সালাম দিচ্ছেন সে জবাব দেয় না সে বারবার আল্লাহর কসম দিয়ে কাবির মালিক তার চাচাতো ভাইকে জবাব দেওয়ার জন্য অনুরোধ করলেন কিন্তু তিনি জবাব দিলেন না সর্বশেষ কাবিবিন মালিক সেখান থেকে বঞ্চিত হয়ে তিনি আবার ওই দেওয়াল টপটি উপরে দিয়ে চলে আসলেন চল্লিশ দিন এইভাবে যখন গত হয় তখন তার কাছে রাসুলের নির্দেশ পৌঁছে যে তার স্ত্রী যেন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার কাছ থেকে আলাদা যেন থাকে তখন তিনি তার স্ত্রীকে তার পিত্রালয়ে পাঠিয়ে দেন ইতিমধ্যে তিনি জানতে পারেন যে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী তিনি ছিলেন আরো বয়স্ক ব্যক্তি তার স্ত্রী রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমি যদি তার কাছ থেকে চলে যাই তাহলে সে তো একজন বৃদ্ধ মানুষ তার সেবা করার মতো কেউ নাই আমাকে অন্তত তার সেবা করার সুযোগটা দেন তখন তিনি বললেন তুমি তার সেবা করতে পারো কিন্তু সে তোমার সাথে মিলিত হতে পারবে না তখন হেলাল উমাইয়ার স্ত্রী বললেন যে আল্লাহর কচম তার তো এই সক্ষমতাই নাই সে মানসিকভাবে বারাক্রান্ত হয়ে একেবারে দুর্বল হয়ে পড়েছে এই কথা শুনে কাব ইবনে মালিকের স্ত্রীও বললেন যে আমি তাহলে রাসুলের কাছে যাই যে আমি অনুমতি নেওয়ার চেষ্টা করি তখন তিনি বললেন না মানে হেলাল ইবনি উমাইয়া বৃদ্ধ লোক আর আমি হলাম যুবক তোমাকে রাসুল এই অনুমতি দিবেন না রাসুলের নির্দেশ অনুযায়ী চলে যাও পিত্রালয়ে তখন তার স্ত্রীও চলে গেলেন এরপর কাব ইবনে মালিক একটা রশি দিয়ে নিজেকে কুঠা দিয়ে কুটার সাথে বেঁধে ফেললেন কেমন তবা করছেন এইভাবে আরো বয়স দিন গেল পঞ্চাশ দিন পূর্ণ হওয়ার পর তাদের ক্ষমা করার আয়াত নাজিল হয় আল্লাহ তখন তাদেরকে ক্ষমা করে দেন এরপর তারা মুসলমানদের সমাজে পুনর্বাসিত হন এখানে আমাদের প্রচুর শিক্ষা নিহিত যে রাসুল্লাহ সাল্লু আলহি এই তিনজনকে যখন বৈকটের নির্দেশ দিলেন গোপনে গোপনেও কোন একজন সাহাবা তাদের সাথে সম্পর্ক রাখেননি রাসুলের নির্দেশ অমান্য করেননি আমরা যদি এখানে দেখি আমাদের কয়জন পারবেন পারবেন না কারোর সাথে যদি ব্যক্তিগত ভালো সম্পর্ক থাকে প্রকাশ্য না হলে গোপনে গোপনে একটু যোগাযোগ রাখবেন এই সিদ্ধান্ত মানতে পারবেন না কিন্তু তারা ছিলেন ইমানদার তাদের মধ্যে নেফাক ছিল না এই জন্য রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেই নির্দেশ প্রদান করেন তারা নির্দিদায় সন্তুষ্টির সাথে সেই নির্দেশগুলো পালন করেছিলেন তাবুকের যুদ্ধ ছাড়া অন্য কোনো যুদ্ধে কেউ অনুপস্থিত থাকলে তাদেরকে এমন কঠোর সাক্ষী দেওয়া হতো না কিন্তু এই যুদ্ধটা ছিল একটা সার্বজনীন যুদ্ধ পরাশক্তির সাথে যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমে সারা দুনিয়ায় ইসলামের বিজয় সাধিত হবে ইসলামের সামনে শক্তি হিসাবে পরাশক্তি রোম তখন শুধুমাত্র বিদ্যমান ছিল আর তার পরাজয়ের মাধ্যমে বিশ্বে মুসলমানদের এবং ইসলামের বিজয়ের সামনে আর বাধা থাকবে না এটা ছিল কঠিন একটা অবস্থা এই কারণে এর গুরুত্বটা ছিল অত্যধিক বেশি সেই সময়ই এই আয়াতগুলো নাজিল হয় ওই প্রেক্ষাপটে আল্লাহ এখানে আদেশ করছেন হে ইমানদারগণ তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হলো বেরিয়ে পড়ো আল্লাহর প্রতি যুদ্ধের জন্য তখন তোমরা জমিনকে আটকে ধরে থাকো তোমরা কি পরকালের পরিবর্তে দুনিয়ার জীবনের প্রতি সন্তুষ্ট হয়ে গেলে তাহলে জেনে রাখো দুনিয়ার জীবনের বুগের সামগ্রী পরকালের তুলনায় অতি নগণ্য আল্লাহ আদেশ করছেন কি হে ইমানদারগণ সম্বোধনটা ইমানদারদেরকে মালাকুম তোমাদের কি হলো একদিকে তোমরা ইমানের দাবি করছো অপরদিকে তোমাদেরকে যখন আল্লাহর প্রতি যুদ্ধের জন্য আদেশ করা হচ্ছে তখন তোমরা সে আদেশ অমান্য করে এই জমিনটাকে আঁকড়ে ধরে থাকো দুনিয়াটাকে আঁকড়ে ধরে থাকো দুনিয়ার মোহে লুবে পড়ে থাকো দুনিয়ার মায়া তোমরা ছাড়তে পারো না এই ইমানের দাবির সাথে তো এটার কোনো সম্পর্ক নাই দুইটা বিপরীতমুখী জিনিস যদি তোমরা ইমানদারই হয়ে থাকো তাহলে ইমানের দাবি হল আল্লাহ আদেশ করেছেন যুদ্ধ করার জন্য তোমরা যুদ্ধ করবে আর দুনিয়া আঁকড়ে থাকবে তো তারাই আল্লাহর আদেশ অমান্য করে আঁকড়ে ধরে থাকবে তারাই যাদের ইমান নাই তাহলে তোমাদের অবস্থাটা এমন কেন হলো এখানে ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন হে ইমানদারগণ মাহালাকুম তোমাদের কি হল যখন তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো বলা হলো তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর পথে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করো পরাশক্তি রোমের বিরুদ্ধে যুদ্ধ করো এই উদ্দেশ্যে মদিনা থেকে প্রস্তুতি নিয়ে তোমরা বের হও এই নির্দেশ যখন তোমাদেরকে প্রদান করা হলো তোমরা সেই নির্দেশ অমান্য করে তোমরা জমিনের উপর ভারী হয়ে বসে থাকো জমিনের উপর ভারী হয়ে যাওয়া মাটিকে আঁকড়ে ধরে থাকা অর্থাৎ দুনিয়ার জীবনটাকেই আঁকড়ে ধরে থাকা দুনিয়ার এই সম্পদ পরিবার পরিজন ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বাগান এইগুলোকে আঁকড়ে ধরে থাকা তোমরা এইগুলোকে আঁকড়ে ধরে আছো এটা তোমরা ছাড়তে পারছো না এই দুনিয়ার জীবনের স্বল্পকালের সামান্য যে তোমাদের কিছু দেওয়া হলো এটাকে তোমরা ছাড়তে পারছো না এটাকে আঁকড়ে ধরে আছো অথচ তোমরা ইমানের দাবি করো একটা সাথে তো একটা সম্পর্ক নাই সম্পূর্ণ বিপরীতমুখী যদি তোমরা প্রকৃত পক্ষে ইমানদার হয়ে থাকো তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমরা যুদ্ধের জন্য বের হবেই আর যদি যুদ্ধের জন্য বের না হয়ে আল্লাহর নির্দেশ অমান্য করে এই জমিনকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে তোমাদের ইমাম থাকবে না কারণ দুইটা একত্রে একসাথে হবে না আর অবৈতুমিল হায়াতি দুনিয়া মিনাল আফেরাল তোমরা কি পরকালের তুলনায় দুনিয়ার জীবনের প্রতি অধিক সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ সুবাহানা তালা এখানে যেই জিনিসটি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেটা হল আল্লাহর নির্দেশ পালন করা রাসুলের আনুগত্য করার পথে সবচেয়ে বড় বাধা যে জিনিসটা হল সেটা হল মানুষের এই দুনিয়ার জীবন আর এই জীবনের বুগের সামগ্রী নগদ মানুষ চুকের সামনে যা কিছু দেখছে এইগুলো সবচেয়ে বড় বাধা যুদ্ধের নির্দেশ দেওয়ার পর সে বের হয় না কেন একদিকে হলো তার জীবনের প্রতি তার একটা এত মহাব্বত মনে করে দুনিয়াটা আরো বাঁচতে হবে মরণ তাকে ভীষণ ভয় পায় এই দুনিয়ার জীবনটাকে রক্ষা করা দরকার যদিও এটা রক্ষা করার সাধ্য তার নাই এটা কেউ রাখতে পারে না কোনোদিন পারেও নাই কেউ সময় হয়ে গেলে এক সেকেন্ড তো কেউ আর থাকতে পারে নাই পৃথিবীতে কোন কালই হয়নি হবেও না কোনো দিন কোনো প্রাণীরই ক্ষমতা নাই তথাপিও মানুষ আরো বাঁচতে চায় এরপরও মনে করে যুদ্ধে গেলে সে মারা যাবে আর বাড়িতে বসে থাকলে সে মরবে না সে বাঁচতে চায় আর এরপরের যে জিনিসটি হল তার নিজের যতটুকু আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন যতটুকু নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন তার ঘর বাড়ি তার ফসলাদি সম্পদ তার স্ত্রী সন্তান আদি এই জাতীয় যা কিছু চোখের সামনে এসে পাচ্ছে তার চোখের শান্তিদায়ক তৃপ্তিদায়ক এই যা কিছু সে দেখছে আল্লাহ দিয়েছেন এটা তার অর্জিত নয় যে কোনো মুহূর্তে আল্লাহ সব নিয়ে নিতে পারেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ সবকিছু নিয়ে নিতে পারেন কিন্তু এইগুলো সবচেয়ে বড় বাধা যেমন এইগুলোর দিকে যখন তাকায় তখন আর যুদ্ধে যেতে মন চায় না ওই গড়ে গিয়ে যখন স্ত্রীর দিকে তাকায় তখন স্ত্রীর প্রেমে পাগল হয়ে যায় মনে করে যে যুদ্ধে গেলে হয়তো ওই স্ত্রী আর তো তার থাকবে না স্ত্রীকে পাবে না সন্তানাদির দিকে তাকায় আর এদের মায়া মমতা ভালোবাসা স্নেহের কারণে তার আজ সামনে অগ্রসর হতে চায় না এটাই মানুষের সবচেয়ে বড় বাধা আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে বিশেষ করে আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা অথচ যদি একটু চিন্তা করে যে এই দুনিয়ার জীবনে চুকের সামনে যা কিছু সে দেখছে এর চেয়ে উত্তমটা যে তার জন্য সামনে রয়েছে যদি যুদ্ধ অভিযানে বের হয়ে শাহাদত লাভ করে তাহলে সে প্রকৃত জীবন তার মর্যাদাপূর্ণ জীবন লাভ করবে সে বিনা হিসেবে জান্নাত লাভ করবে এর চেয়ে উত্তম দুনিয়ার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রীগণ পাবে দুনিয়ার বাড়িঘরের চেয়ে উত্তম বাড়িঘর পাবে আল্লাহ তার বান্দাদের জন্য সব কিছু তৈরি করে রেখেছেন যেখানে কোনো অভাব অনটন নেই তার এই উত্তম ঠিকানায় পৌঁছার জন্য ইমানদার সবসময় থাকবে উদ্গ্রীব এখানে এত টেনশন কষ্ট এগুলার না করে প্রকৃত শান্তির জায়গায় শান্তির ঠিকানায় পৌঁছার জন্যই চেষ্টায় নিয়োজিত থাকাটা হল ইমানের দাবি কিন্তু তা না করে এই দুনিয়ার জীবনটাকেই যারা আঁকড়ে ধরে থাকে দুনিয়ার জীবনের মুহি যারা নিজেদেরকে আবদ্ধ রাখে এটা তো ইমানের সাথে এটা সাংঘর্ষিক রাসুল্লাহ সাল্লু বলেছেন দুনিয়ার ভালোবাসা সকল গুনার মন সকল গুনার মূল হল দুনিয়ার প্রতি ভালোবাসা এই দুনিয়ার প্রতি ভালোবাসার কারণেই মানুষ আল্লাহর নাফরমানি করে আল্লাহর অবাধ্য হয় আল্লাহর হুকুম পালন করতে অনিহা করে দুনিয়ার ভালোবাসার কারণেই মানুষ মিথ্যা কথা বলে প্রতারণার আশ্রয় নেয় চুরি করে ডাকাতি করে রাহাজানি করে জালিয়াতি করে যা কিছু করে এ সব কিছু করে দুনিয়ার মহাব্বতে এই জন্য দুনিয়ার মহাব্বত হল সকল গুনার মূল ইমানদারগণকে আল্লাহ এই দুনিয়ার মহাব্বত থেকে মুক্ত করার জন্যই এখানে নির্দেশ প্রদান করেছেন তাদের সকল ভালোবাসা মহাব্বত হবে পরকাল কেন্দ্রিক পরকাল কেন্দ্রিক সকল ভালোবাসা হবে আর সেটা হবে আল্লাহ সুবাহ নির্দেশ পালনের মাধ্যমে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আনুগত্যের মাধ্যমে এখানে মানুষকে এই কথাটা আল্লাহ জানিয়ে দেন যেই দুনিয়ার প্রতি তোমাদের যে ভালোবাসা দুনিয়ার মধ্যে ভোগের সামগ্রী তোমরা যা কিছু পেয়েছ পরকালের তুলনায় এটা একেবারে নগণ্য দুনিয়ার যত বাদশাহী রাজত্ব যাই পেয়ে থাকো বিপুল পরিমাণে ধন সম্পদ যা কিছুই পেয়ে থাকো পরকালের তুলনায় এগুলো কিচ্ছুই নয় রাসুল্লাহ সাল্লু বলেছেন কোন মানুষ সমুদ্রের পানিতে তার আঙ্গুলটা যদি ঢুকায় সেই পানি থেকে আঙ্গুলটা বের করে আনলে পরে তার আঙ্গুলের মধ্যে যতটুকু পানি লেগে আসে তার আঙ্গুল যতটুকু পানি নিয়ে আসতে পারে পরকালে তার জন্য আল্লাহ যা কিছু রেখেছেন এই সমগ্র দুনিয়াটাও যদি এর বিনিময়ে দেওয়া হয় তাহলে আঙ্গুলে লেগে থাকা ওই পানির চেয়েও কম এতটুকু নয় এটা কি কোনো তুলনা করা কোন বিষয় খলিফা আব্দুল আলী আব্দুল আজিজ ইবনে মারওয়ান যখন তিনি মৃত্যু নিকটবর্তী তখন তিনি তার সন্তানদেরকে বললেন আমাকে যেই কাপড়ে কাপন পরিয়ে তোমরা দাফন করবে ওই কাপড়টা নিয়ে আসো তারা যখন কাপড়টা নিয়ে আসলো তিনি দেখলেন দেখে বললেন দুনিয়ায় তো আমার অংশ এতটুকুই এই কাপড়টাই আমার দুনিয়ার অংশ আর এই দুনিয়া থেকে আমি এতটুকু দুনিয়া নিয়েই আমি যাচ্ছি দুনিয়ার আর কোনো কিছু তো আমার সাথে যাচ্ছে না তিনি ছিলেন খলিফা তখন তিনি বললেন হায় এই জীবনের প্রতি আমার দীক্ষার জানাই যেই জীবনের জন্য আমরা নিজের সকল প্রচেষ্টাকে নিয়োজিত রাখি কিন্তু সেই দুনিয়ায় আমার অংশ শুধুমাত্র এক টুকরা এই কাপনের কাপড় এছাড়া কিছুই নয় যারা এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েসে ডুবে থাকতে চায় বেশি করে আরো সম্পদ উপার্জন করা আরো বাড়িঘরটাকে আরো সুন্দর করা আরাম আয়েসে থাকা এই জন্য যত আয়োজন যারা করতে চায় এর মধ্যে নিজেকে ব্যস্ত রাখে আর যখন জিহাদের জন্য ডাকা হয় তখন বলে এখন তো আমার সময় নাই খুবই ব্যস্ত কিছু তাকে শোনাতে চাইলে কোন নসিহা দিতে চাইলে শোনার মতো সময় নাই খুবই ব্যস্ত কিন্তু এই ব্যস্ততাটা যে শেষ হয়ে যাবে আজরাইল যখন এসে যাবে ব্যস্ততাটা শেষ হয়ে যাবে আল্লাহ এই কথাটাই বলেছেন আর অভিতুম্বিল হায়াতির দুনিয়া মিনাল আফের তোমরা কি পরকালের তুলনায় দুনিয়ার জীবনের প্রতি সন্তুষ্ট হয়ে আছো মাতা হায়াতির দুনিয়া ফিল আফিরাতি ইল্লা খালিল পরকালের তুলনায় দুনিয়ার জীবনের ভোগের সামগ্রী অতি নগণ্য একেবারে কম অতি অল্প সেই অল্প কতটুকু যা উল্লেখ করার মতোই নয় সমগ্র দুনিয়াটাও যদি কাউকে দেওয়া দেওয়া হয় তথাপিও এটা প্রকৃত পক্ষে কিছুই নয় إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير যদি তোমরা যুদ্ধের জন্য বের হয়ে না পড়ো তোমাদেরকে কঠোর পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে এবং অপর একটা জাতির দ্বারা তোমাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে আর তোমরা আল্লাহর এই কোন ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী এখানে চূড়ান্ত ভাবে আল্লাহ একটা ধমক দিচ্ছেন প্রথম ইমানদারদেরকে তার ইমানের চেতনা জাগ্রত করেছেন যে তোমরা একদিকে ইমানের দাবি করো অপরদিকে তোমরা যুদ্ধের জন্য নির্দেশ দেওয়া হলে তোমরা যুদ্ধের জন্য অভিযানে বের না হয়ে এই দুনিয়ার মুহে তোমরা মহাবিষ্ট হয়ে তোমরা জমিনকে আঁকড়ে ধরে পড়ে থাকো এখন চূড়ান্ত ভাবে একটা ধমক দিচ্ছেন যদি তোমরা বের হয়ে না পড়ো তোমাদেরকে কঠোর পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে আলিমা তোমাদেরকে শাস্তি দেওয়া হবে কেমন শাস্তি কঠোর পীড়াদায়ক শাস্তি শুধু জুয়াদিব কুমাল্লা বলেননি এতটুকু বললেই যথেষ্ট হতো কিন্তু যারা আল্লাহর দিনের বিজয়ের জন্য যুদ্ধ অভিযানে বের না হবে তাদের পরিণতি কি বলা হচ্ছে তাদেরকে কঠোর পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে ইউহাজিব কুম তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে আজাবান আলিমা কঠোর পীড়াদায়ক শাস্তি সাধারণ শাস্তি নয় আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর দিনের বিজয়ের জন্য আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ অমান্য যদি কেউ করে আর সে অন্য সকল আদেশ পালন করে সকলে বদতি করে যখন জিহাদ ফরজে আইন হয় সে সকল এবাদতি করা সত্ত্বেও যদি শুধুমাত্র সেই জেহাদে অংশগ্রহণ না করে তাহলে এই কঠোর শাস্তির উপযুক্ত সে হয়ে যাবে তার কোনো এবাদতি কোনো আমল তাকে ওই আজাব থেকে বাঁচাতে পারবে না বরং অন্য সকল এবাদতে যদি ত্রুটি তার থাকে আর এই আল্লাহ নির্দেশ পালন করে আল্লাহ দিনের বিজয়ের উদ্দেশ্যে যদি যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে অন্য এবাদতের যত ত্রুটিগুলো আছে এই এবাদত সেগুলোর ঘাটতি পূরণ করে দেবে ইনশাল্লাহ অন্য সকল এবাদতের ঘাটতিগুলো পূরণ করে দিবে এই আল্লাহ দিনের পথেই যুদ্ধ মুজাহিদিনগণ আল্লাহর দিনের বিজয়ের জন্য আল্লাহ দুশ্মনদের বিরুদ্ধে যখন যুদ্ধ করেন সেখানে তারা আহত বা শাহাদত বরণ করেন তাদের শরীরের থেকে রক্ত বের হয়ে প্রথম কুটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই তার জীবনে সকল গুণাকাতা মাফ করে দেওয়া হয় কোন এবাদতের মাধ্যমে আল্লাহ এইভাবে তার বান্দাকে পবিত্র করেন না একমাত্র আল্লাহর দিনের বিজয়ের জন্য যারা জিহাদে অংশগ্রহণ করে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে বের হয় সেখানে তারা শাহাদত বরণ করে হকুল লাভ যা আছে সবগুলো আল্লাহের মাধ্যমে এটা পূরণ করে নেন শুধু হকুল এবাদটা বাকি থাকে কিন্তু সেই হকুল এবাদটাও আল্লাহ হাসরের ময়দানে ওর বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ নিজের পক্ষ থেকে এটা আদায় করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদ করা যুদ্ধ অভিযানে বের হওয়া এটা আল্লাহ নিজের পক্ষ থেকে তার বান্দার জন্য এমন একটা এবাদত হিসেবে দিয়েছে যে এবাদতের মাধ্যমে তার ইমানের একটা পরীক্ষা হয় যুদ্ধ অভিযান ছাড়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করা ছাড়া অন্য কোন এবাদতের মাধ্যমে ওই পরীক্ষাটা হয় না ইমানদার মুনাফিক সকলেই অন্য সকল এবাদত করে মুমিন এবং মুনাফিক যাচাই করার আর কোন উপায় নাই একটাই উপায় সেটা হল জিহাদ অভিযানে বের করা আল্লাহ দিনে বিজয়ের জন্য জিহাদে নিজেদেরকে সম্পৃক্ত করা দান এবং মাল দিয়ে এটা হলো প্রথম আল্লাহর পক্ষ থেকে শক্তি যারা বের না হবে যুদ্ধের জন্য দ্বিতীয় ওয়াস্তাবদিল কওমান গাইরাকুম এবং তোমাদেরকে অপর একটা জাতির দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে তোমাদের জায়গায় অপর একটা জাতিকে স্থলাভিষিক্ত করে দেওয়া হবে তোমরা এই জমিনে ইমান আনার পর মুমিন হিসেবে তোমরা তোমাদের দায়িত্ব পালন না করার কারণে ইমান আনার পর তোমাদের দায়িত্ব ছিল এই জমিনে যেন আল্লাহর এবাদতি ছাড়া আর কারো এবাদতি না হয় এই সুযোগ না রাখা আল্লাহর এই জমিনে সকল মানুষ যেন আল্লাহরই এবাদতি করতে পারে আল্লাহ ছাড়া আর কারো এবাদতি করার সুযোগ যাতে না থাকে সেই ব্যবস্থা করা ছিল তোমাদের দায়িত্ব আর সেই ব্যবস্থা করাটা কিভাবে সম্ভব একমাত্র জিহাদ যুদ্ধ ছাড়া সম্ভব নয় আল্লাহর এবাদতি ছাড়া অন্যের এবাদতি যেখানেই করা হবে যারই এবাদতি করা হবে যারাই করবে তাদেরকে নির্মূল করতে হবে তাদের পথগুলো রুদ্ধ করে দিতে হবে তাদের জীবন যাত্রাকে সংকীর্ণ করে দিতে হবে তাদের উপর অভিযান চালিয়ে তাদেরকে নির্মূল করতে হবে তাদেরকে জমিন থেকে বিলীন করে দিতে হবে আর এই কাজটার নামই হল জিহাদ এটাই হল আল্লাহর প্রতি জিহাদ এই উদ্দেশ্যেই আল্লাহ ইমানদারদেরকে দায়িত্ব প্রদান করেছেন কিন্তু ইমানের দাবি নিয়ে দুনিয়ায় অবস্থান করার পর কেউ যদি এই জিহাদ না করে নির্দিধায় আল্লাহর দুশ্মনগণ বুক ফিলিয়ে রাস্তায় চলতে পারে আল্লাহ নাফরমানি করতে পারে আল্লাহ ছাড়া অন্যের এবাদতি করতে পারে কোনো বাধাগ্রস্ত হয় না অথচ ইমানদারও তার ধারে কাছেই থাকে ওই ইমানদারের আল্লাহর আর প্রয়োজন নাই এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে আর ওই জায়গায় আল্লাহর দিনের বিজয়ের জন্য আল্লাহ দুশ্মনদেরকে নির্মূল করার জন্য অন্য একটা জাতিকে স্থলাভিষিক্ত করবেন অন্য লোকদেরকে এখানে স্থলাভিষিক্ত করবেন তারা এটা করবে আর তোমরা তাদের কোনো তোমরা আল্লাহর এই সিদ্ধান্তের কোন ক্ষতি করতে পারবে না এটা হলো একটি অর্থ হলো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আরেকটি অর্থ হলো আল্লাহ যাদেরকে এখানে স্থলাভিষিক্ত করবেন জিহাদের উদ্দেশ্যে তারা জিহাদ পরিচালনা করবে সেই মুজাহিদিনদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আমরা যদি একটু এই কথাটা চিন্তা করি যাদেরকে আল্লাহ এখান থেকে অপসারিত করে দেবেন তারা কি কোনদিন আল্লাহর কাছে নাজাদ পাওয়ার আশা করতে পারে কখনো নয় আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছিলেন দয়া করেছিলেন ইমানের দৌরত তাদেরকে দান করেছিলেন তাদেরকে ইমান আনার জন্য তাদেরকে সুযোগ দিয়েছিলেন আল্লাহর বড় নিয়ামত সেই আল্লাহর নিয়ামত লাভ করার পরও তারা সেই নিয়ামতের হক আদায় করেনি ইমানের দাবি ছিল যে এই জমিন শুধু আল্লাহর এবাদতের জন্যই উন্মুক্ত থাকবে আর কারোর এবাদতি এই জমিনে হবে না তোর জন্য তার গান মাল দিয়ে সর্বশক্তি নিয়োজিত করবে এটা ছিল তার ইমানের দাবি কিন্তু সেই ইমানের দাবি যেহেতু পূরণ করেনি আল্লাহ তখন তাকে আর ইমানদার হিসেবে গ্রহণ করেন না ওইখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তোরা দরকার নেই এখানে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের কোনো অভাব নেই আল্লাহ তার এই জমিনে তার বান্দাদের মধ্য থেকে আল্লাহ অন্যদেরকে সেই ইমানের তৌফিক দান করবেন তারা প্রকৃত সেই ইমান লাভ করবে যেই ইমানের অধিকারী ছিলেন সাহাবাইকার রাজি আল্লাহ তারানহম সেই ইমানের অধিকারী হয়ে তারা এই জমিনে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে আল্লাহ সুবাহ কাউকে এটা তাই কোনো সম্পদ হিসেবে দান করেননি কাউকে এই ধরনের সোল এজেন্সি দেননি যে ইসলামের নাম নিয়ে আমরা কাজ শুরু করব ইমানের দাবি করে আমরা এখানে ইসলামের বিজয়ের জন্য কাজ শুরু করে আল্লাহ দুশ্মনদের সাথে আমরা বন্ধুত্ব করে সহবস্থান করব এই ধরনের দুষ্টুমি করার সুযোগ আল্লাহ দেন না ইমানের দাবি করার পর ইসলামের বিজয়ের আওয়াজ তোলার পর আল্লাহর দুশ্মনদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব হবে না যারা আল্লাহর দিন মানে না আল্লাহকে একমাত্র ইলা হিসেবে তারা গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে এটাই হলো ইমানের দাবি মুসলিম হিসেবে পরিচয় দিলে এটাই হলো তার কর্তব্য কিন্তু তা না করে আমি শুধু ইসলামের নাম নিলাম আর আমার সব কিছু ইসলামী হয়ে গেল এই ধরনের দান্ত আকিদা নিয়ে কেউ যদি অবস্থান করে আল্লাহকে গ্রহণ করেন না বরঞ্চ তাদের এই পাপের কারণে ইসলামের নাম নিয়ে অনিসলামিক শক্তির সাথে বন্ধুত্ব স্থাপনের কারণে আল্লাহ দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ না করার কারণে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেন তাদেরকে আর ইসলামী শক্তি হিসাবে মুসলমানদের পক্ষের শক্তি হিসাবে তাদেরকে আর গ্রহণ করেন না তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে এই কাম থেকে অপসারিত করেন এবং প্রকৃতপক্ষে যারা ইমানদার তাদেরকে আল্লাহ এই জায়গায় স্থলাভিষিক্ত করেন এখন যদি কেউ এই স্থলাভিষিক্ত হওয়ার পরেও তাদের মত অনুসরণ করে পূর্বে যারা আল্লাহর দুশ্মনদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাদের মতো যদি হয়ে যায় তাদের তো আল্লাহ আবার আগের মতো অপসারিত করে আরেকটা দলকে নিয়ে আসবেন আল্লাহ এইভাবেই তার দিনের সেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য মুমিনদেরকে তিনি সব সময়ের জন্যই এই দুনিয়ায় অব্যাহত কাজ করার সুযোগ রাখবেন তো আল্লাহ সুবাহ যখন আমাদেরকে এই নির্দেশগুলো প্রদান করেছেন আমরা যদি একটু চিন্তা করি আমরা চুকের সামনে এগুলো আমরা দেখতে পাবো যাদের প্রয়োজন আছে এক দুজন করে আগে যান এরপরে আমি শেষ করে দিতেছি এখানে আল্লাহ যেই নির্দেশগুলো এখানে প্রদান করেছেন আমরা যদি একটু চিন্তা করি আমরা চুকের সামনে দৃষ্টান্তগুলো দেখতে পাব যারা দিনের বিজয়ের উদ্দেশ্যে দেশে সংগঠিত হয়েছিল এবং সেই উদ্দেশ্যে তারা কাজ করেছিল সুসংগঠিত হয়েছিল কিন্তু তারা পরকালের তুলনায় দুনিয়ার জীবনের প্রতি আকৃষ্ট হয়ে দুনিয়ার লুব লালসা মুহে পড়ে তারা নিজেদের গতিটাকে পরিবর্তন করে দিল যেই কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করা ছিল তাদের দায়িত্ব সেই কুফফারদের সাথে মিলিত হয়ে সেই কুফফারদের নিয়ন্ত্রিত সেই ভাগ অংশয়ে তারা নিজেরা ভাগ বসালো সেই কুফফারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের এই দুনিয়ার অবৈধ সম্পদের অংশীদার তারা হল ক্ষমতার অংশীদার হল আল্লাহ তা বরদাস্ত করেননি সাথে সাথে তাদেরকে পাকখাও করলেন লাঞ্ছিত করছেন অপমানিত করছেন বেইজত করছেন হয়তো দুনিয়ায় আর কাউকে এই ধরনের এই যুগে এমন বেইজত আর করা হয়নি আমরা এখান থেকে শিক্ষা যদি না নিতে পারি আমরা যদি এখান থেকে শিক্ষা না নিতে পারি আমাদের পরিণতিও এর চেয়ে ভালো হবে এমন কল্পনা করা যায় না এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেইভাবে দিনের বিজয়ের পথ দেখিয়ে গিয়েছেন বিভিন্ন যুদ্ধ অভিযানগুলোকে সেনাপতির দায়িত্ব পালন করে বিশেষ করে এই আয়াতে যেখানে দুনিয়ার পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাবুকের অভিযানে রাসুল সরাসরি সেনাপতি ছিলেন যদি কেউ এই যুদ্ধ অভিযান পরিচালনা করা যুদ্ধ করা তাকে অপছন্দ করে নিঃসন্দেহে সে ইমানদার নয় ইমানের যতই দাবি করুক কে রাসুলকে অপছন্দ করছে রাসুলের কাজকে অপছন্দ করছে এজন্য আজকের দুনিয়ায় যেহেতু কুফার শক্তি এখানে বিজয়ী আর সেই কুফার শক্তিগুলো আমাদের চতুর্পার্শ্বে বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বিশাল অঞ্চল ফাড়ে দিয়ে বহু দূরে যেতে হচ্ছে না দারে কাছে এই আল্লাহ দুশ্মনগণ আমাদের আছে শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত নেওয়া আমাদেরকে সংগঠিত হওয়া প্রস্তুতি নেওয়া প্রশিক্ষণ নেওয়া আর অভিযান পরিচালনা করা এটা হল আমাদের কাজ এই কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা ইমানের দাবি পূরণ করে হয়তো আল্লাহ জমিনে দিনের বিজয় দান করবেন অথবা তিনি আমাদেরকে শাহীদ শহীদ হিসাবে কবুল করবেন দিনের বিজয়ের দায়িত্ব আমাদের নয় বিজয়ের দায়িত্ব আল্লাহ কখন জমিনের কোথায় দিন বিজয়ী হবে এটা আল্লাহ জানেন আল্লাহর বান্দাদেরকে বিজয়ের দায়িত্ব তিনি দান করেননি আল্লাহ দিনের বিজয়ের উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন বান্দার দায়িত্ব হল সে যুদ্ধ করা হয়তো আল্লাহ তার মাধ্যমেই আল্লাহ বিজয় করবেন অথবা তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়ে জান্নাতে তাকে সম্মানিত আসন দান করবেন তো আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন সুবাহ اللهم بحمدك أشهد أن